অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাষ্টির চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে মুসলিম জাতি আজ গোলামির জাতা কলে ইমানকে দিচ্ছে বলিদান অনুপ্রাস পৌঁছাবে মুমিনের কানে কানে আল্লাহর নাম কত মহিয়া মুসলিম জাতি আজ গোলামির জাতা কলে ইমানকে দিচ্ছে বলিদান অনুপ্রাশ পৌঁছাবে ভূমিদের কানে কানে আল্লাহর নাম কত মহিয়া অনুপ্রাশ চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামে সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অশ্লীলতায় আজ সমাজের ভাজে ভাজে পাখা মেলে করে বিচরণ সুস্থ স্বাধীন এক পৃথিবীর প্রত্যয়ে অনুপ্রাশ লড়বে অমরণ অশ্লীলতা আজ সমাজের ভাজে ভাজে পাখা মেলে করে বিচরণ সুস্থ স্বাধীন এক পৃথিবীর প্রত্যয়ে অনুপ্রাস লড়বে আমরণ অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাস দিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাস দিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাস সুস্থ স্বাধীন পৃথিবীর প্রত্যয়